আয়সা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন সাদ রদিল্লাহ তাল্লাহ্ন দোয়া করলেন হে আল্লাহ আপনি তো জানেন আমার নিকট আপনার রাহে এ কাউমের বিরুদ্ধে যারা আপনার রাসুলকে অবিশ্বাস করেছে ও তাকে বিতাড়িত করেছে জিহাদ করা এত প্রিয় যতটুকু অন্য কারো বিরুদ্ধে নয় হে আল্লাহ আমার ধারণা আপনি আমাদের ও তাদের মধ্যকার লড়াই শেষ করে দিয়েছেন আবন ইবনু ইয়াজিদ রহমতুল্লা আলহী আয়সা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে সে কাউম যারা তোমার নবী সাল্লাহ আলাইসাল্লামকে অবিশ্বাস করেছে এবং তাকে বের করে দিয়েছে তারা কুরাইশ গোত্রই